শ্রোতা বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন একতান শিল্পী গোষ্ঠীর প্রতিভাবান শিল্পী আরিফুর রহমানের কণ্ঠে একতানের তৃতীয় অডিও অ্যালবাম নাস্তিকদের বিচার চায় শিল্পীকে কণ্ঠ দিয়ে সহযোগিতা করেছেন আনোয়ার আবদুল্লাহ শোয়েব ইব্রাহিম আব্দুল আউয়াল মাহমুদুল হাসান আবদুল্লাহ মামুন আনিসুর রহমান শরীফুল ইসলাম আবদুল্লাহ আশিকুর রহমান আরিফ বিল্লাহ ও কামাল ইবনে খালিদ গানের কথা সুর ও সঙ্গীত পরিচালনায় কাজী জুনায়েদ মুহসিন সার্বিক ব্যবস্থাপনায় একতান ফাউন্ডেশন কৃতজ্ঞতায় মাওলানা আশরাফুজ্জামান এবং মাওলানা জাইদুল কবির উপস্থাপনায় ছিলাম আমি ইব্রাহিম কুব্বাদি নাস্তিকদের বিচার চাই বিচার চাই বিচার চাই মুরতাদের বিচার চাই